রূপে ভরা পৃথিবীটাকে সাজালো এ ধরনের বুকে আলোকে দিল রূপে ভরা পৃথিবীটাকে সাজালো এ ধরনের বুকে আলোকে দিল যেদিকে তাকাই মন জুড়িয়ে যাই যেদিকে তাকাই মন জুড়িয়ে যাই সবই কিছু হয় তারি সারা সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ রূপে ভরা পৃথিবীটাকে সাজালো এ ধরনের বুকে আলোকে দিল রূপে ভরা পৃথিবীটাকে সাজালো এ ধরনের বুকে আলোকে দিল যেদিকে তাকাই মঞ্জুরিয়ে যায় যেদিকে তাকাই মঞ্জুরি যায় সবই কিছু হয় তার সারায় সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ আল্লাহ মহান আল্লাহ আকাশ ভরা ওই তারার মেলা দেখি আমি কোথায় পর খেলা আকাশ ভরা ওই তারার মেলা দেখি আমি কোথায় পর খেলা সূর্যটা কার নামে আলো দিয়ে যায় সূর্যটা কার নামে আলো দিয়ে যায় তার কথা ভাবো তুমি শুধু নিরালায় সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ রূপে ভরা পৃথিবীটাকে সাজালো এ ধরনের বুকে আলোকে দিল রূপে ভরা পৃথিবীটাকে সাজালো এ ধরনের বুকে আলোকে দিল যেদিকে তাকাই মঞ্জুরি যায় যেদিকে তাকাই মঞ্জুরি যায় সবই কিছু হয় তার ইশারায় সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ নিরবধি বয়ে যায় না ধারা তোমারি মহিমায় গায়ে চাঁদ সে তারা নিরবদি বয়ে যায় না ধারা তোমারি মহিমায় গায়ে চাঁদ সে তারা কার নামে পাখি উড়ে দৌড় নীলিমায় কার নামে পাখি উড়ে দৌড় নীলিমায় কার প্রেমে পড়ে ফুল সুরভি চড়ায় সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ রূপে ভরা পৃথিবীটাকে সাজালো এ ধরনের বুকে আলোকে দিল রূপে ভরা পৃথিবীটাকে সাজালো এ ধরনের বুকে আলোকে দিল যেদিকে তাকাই মঞ্জুরিয়ে যায় যেদিকে তাকাই মঞ্জুরিয়ে যায় সবই কিছু হয় তারি সারায় সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ তোমায় মনে পড়ে কথা সুর এবং কণ্ঠে কুয়েত কাতার দুবাই ও বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশে পুরস্কার প্রাপ্ত শিল্পী হাফেজ মাসুদুর রহমান পরিবেশনায় নব আলোড়ন শিল্পী গোষ্ঠী